করেছেন সেখানে ছেলে মেয়েরা পর্দা করত পৃথকভাবে পৃথক জায়গায় পৃথকভাবে পড়াশোনা করত চলার পথে হয়তো কোনো মেয়ে কখনো আহমাদের দিকে চোখ তুলেও তাকাতো না আহমাদও কখনও কোনো মেয়ের সাথে কথা বলার সুযোগ পেত না কারণ আহমাদ এতদিন যে সকল প্রতিষ্ঠানে পড়ালেখা করেছে সেখানে ক্লাসে কখনো কোনো মেয়েই ছিল না কিন্তু ইউরোপে ইংল্যান্ডে আসার পর ইউনিভার্সিটিতে সে চারদিকে ছেলে মেয়েদের ফ্রি মিক্সিং একটি পরিবেশ যেটা অনেক তরুণদের কাছে স্বপ্নময় একটি পরিবেশ যারা গুনাহের প্রতি আকৃষ্ট থাকে মেয়েরা ছেলেদের পাশে বসছে ছেলেরা মেয়েদের পাশে বসছে একে অন্যের সাথে কথা বলছে গল্প করছে এবং বিভিন্ন অজুহাতে একজন আরেকজনকে বন্ধু বানিয়ে নিচ্ছে যৌবনের সেই সময়ে বিপরীত লিঙ্গের মানুষদের সাথে এভাবে অবাধ মেলামেশার সুযোগ মেয়েদের সাথে কথা বলতে পারার একটি আকর্ষণ এই আকর্ষণ থেকে আহমাদ আর নিজেকে বিরত রাখতে পারল না যে আহমাদ সবসময় মেয়েদেরকে দেখলে চোখ নামিয়ে চলাফেরা করত ছেলে মেয়ে ভিন্ন পরিবেশে যেখানে ছিল মুসলিম সংখ্যাপ্রধান সেই দেশে ইউরোপে আসার পর মেয়েদের সাথে ওঠা বসা চলাফেরা করা গল্পগুজব করা তার জন্য একেবারে সাধারণ বিষয় হয়ে দাঁড়ালো এভাবেই দিন গড়াতে লাগলো একদিন আহমাদকে দাওয়াত করা হলো একটি পার্টিতে যেখানে ছেলে মেয়ে সবাই আসবে নাচ গান করবে এবং পানীয় পরিবেশন করা হবে আহমাদ সেই পার্টিতে গেল এবং সেখানে গিয়ে আনন্দ ফুর্তি গান বাজনাতে মত্ত হয়ে গেল এবং এরপর দুর্ভাগ্যজনকভাবে সে চূড়ান্ত গুনাহের কাজ একজন মেয়ের সাথে জিনার কাজেও সে লিপ্ত হয়ে পড়ল ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিন্তু এরপর যখন তার চেতনা ফিরে আসলো ইমানি অনুভূতি যখন আবার জেগে উঠল তখন তার বুঝতে সময় লাগলো না সে কত বড় সর্বনাশ করে ফেলেছে তার মধ্যে অনুশোচনা চারদিক থেকে তাকে ঘিরে ধরল সে বলতে লাগলো এটা আমি কি করলাম কিভাবে করলাম কিভাবে এত মারাত্মক জঘন্য গুনাহের কাজে লিপ্ত হলাম এই চিন্তা তাকে ভেতর থেকে একেবারে শেষ করে দিচ্ছিল কুরে কুরে খাচ্ছিল কারো সাথে এই অনুভূতি শেয়ার করা কিংবা কারো কাছ থেকে পরামর্শ নেওয়া কিভাবে সে তবা ইস্তেকফার করবে আল্লাহর কাছে মাফ চাইবে এরকম পরামর্শ করার মতো মানুষ সেখানে ছিল না কারণ সে ছিল ইউরোপে অমুসলিমদের একটি পরিবেশে এই অবস্থায় সে বুঝতে পারছিল না এখন সে কোথায় যাবে তখন তার মাথায় একটি চিন্তায় জেগে উঠল যে কোনো মূল্যে আমাকে আবার আমার নিজের দেশে নিজের শহরে সেই সৌদি আরবে রিয়াদে আমাকে ফিরে যেতে হবে এই দিশেহারা অবস্থাতেই সে দেশে ফেরার জন্য দ্রুত টিকিট কাটল এবং বিমানে উঠে যাত্রা শুরু করল ট্রানজিটের সময় যখন বিমান কাতারে ল্যান্ড করল সেখানে সে সলাতের জায়গায় চলে গেল সলাতের জায়গা খুঁজে নিয়ে সেখানে গিয়ে সলাত আদায় করল এবং অবিরাম কান্নায় ভেঙে পড়ল একেবারে শিশুর মতো কাঁদতে লাগলো আহমাদ ঘটনাক্রমে সেখানে ছিলেন শায়েক বিন বাজ রহিমাহুল্লার একজন ছাত্র তিনি আহমাদের অবস্থা দেখে তার দিকে এগিয়ে গেলেন এবং প্রশ্ন করলেন ভাই আপনি এভাবে কান্না করছেন কেন আপনি শান্ত হন আহমাদ একজন মুসলিমকে দেখে একজন দলেবে ইলিমকে দেখে নিজের আবেগ আর ধরে রাখতে পারল না বিনা দ্বিধায় সে তার সব ঘটনা খুলে বলল এবং বলল এখন আমার মনে হচ্ছে একমাত্র হুদুদ বাস্তবায়নের মাধ্যমেই আমার এই পাপের কাফারা আদায় হতে পারে এই পাপের প্রায়শ্চিত্ত হতে পারে তবুও আমি এই কষ্ট থেকে মুক্তি চাই আমি তাও বা ইস্তেকফার করতে চাই শায়েক বিনবাজ রহিমাউল্লার সেই ছাত্র আহমদের ঘটনা শুনে তাকে শান্ত করল তারা ছিল একই বিমানের যাত্রী এরপর তারা একসাথে যাত্রা করল আহমাদের সেই হোমটাউন রিয়াদের দিকে যাত্রার পুরোটা সময় ধরেই আহমাদ কান্নাকাটি করছিল কিছুতেই সে কান্না থামাতে পারছিল না সত্যিকারভাবেই সে অনুতপ্ত ছিল লজ্জিত ছিল এবং এই অনুশোচনা তাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল যখন তারা শহরে পৌঁছান তখন আহমাদের সাথে থাকা সেই তলেবে ইলম ভাইটি তিনি আহমদকে বুঝিয়ে বলে দিলেন দেখো তুমি হুট করে কাউকে কিছু বলে ফেলো না এই বিষয়টা তুমি গোপন রাখো কাউকে জানানোর প্রয়োজন নেই আমি তোমাকে আশ্বস্ত করছি আমি শায়েকের সাথে কথা বলবো এরপর ফোনে তোমার সাথে কথা বলবো শায়েকের সেই ছাত্রটি পরদিন ভোরবেলা শায়েক বিনবাজ রহমাউল্লার সাথে ফোনে কথা বললেন এবং শায়েককে সব কিছু খুলে বললেন যে সেই ছেলেটি সে ভাবছে একমাত্র হুদুদের মাধ্যমেই সেই অপরাধ থেকে মুক্তি পেতে পারে শায়েক বললেন তাকে বলো সে যেন বিষয়টি নিজের মধ্যেই গোপন রাখে সে যেন নিজে থেকে কর্তৃপক্ষের কাছে ধরা না দেয় যেহেতু এই গুণা সেই লোকজনের লোকচক্ষুর অন্তরালে করেছে আল্লাহ তাল্লাহ এই গুণাকে গোপন রেখেছেন কাজে সেটা সেভাবেই রাখা উচিত মানুষের সামনে সেটা প্রকাশ করার প্রয়োজন নেই বরং তিনি উপদেশ দিয়ে বললেন তার উচিত সেই যেন আল্লাহ তাল্লাহর কাছে ক্ষমা চায় তবা ইস্তেকফার করে এবং কোরআন পাঠে মনোনিবেশ করে আল্লাহর কাছেই তার হেদায়ত চাওয়া উচিত আমরা জানি সৌদি আরবে জিনার শাস্তি হিসেবে হুদুদ বাস্তবায়ন করা হয় এরপর শাইখের সেই ছাত্রটি আহমাদকে ফোন করে এই কথাগুলো জানান তাকে বলেন নিজে থেকে তুমি এই গোপন বিষয়ে প্রকাশ করো না যদি তুমি এই বিষয়ে প্রকাশ করো তাহলে তোমার উপরে হুদুদ বাস্তবায়ন করা হবে তুমি ভাবছো যে এতে তোমার সব কষ্ট এবং ব্যথা দূর হয়ে যাবে কিন্তু আল্লাহ তাল্লাহ তোমার কাছে এমন বিষয়ে চান না বরং আল্লাহ তাল্লাহ চান যেন তুমি এই বিষয়কে গোপন রাখো এবং তুমি নিজেকে সংশোধন করে নাও তওবা ইস্তেকফার করে আল্লাহর দিকেই তুমি ফিরে আসো তখন আল্লাহ তাল্লাহ তোমার এই কষ্টগুলোও দূর করে দেবেন ইনশা আল্লাহ সেই পরামর্শ অনুসারে আহমাদ সেভাবেই চলতে শুরু করল নিজেকে শুধরে নিল এরপর ধীরে ধীরে সময় যেতে লাগলো এবং তখন সে মসজিদের একজন নিয়মিত মুসল্লিতে পরিণত হলো আর কখনও এক ওয়াক্ত সলাতও সে মিস করে না এরপরের ঘটনা একদিন শায়েক বিনবাজ রাহিমাহুল্লাহ সেই ছাত্রের কাছে আহমাদের নাম্বার থেকে একটি ফোন আসলো সেই তলেবে ইলম ভাইটি তিনি ব্যস্ত থাকায় ফোন রিসিভ করতে পারেননি যখন ফোন হাতে নেন তখন সেখানে একটি মিসড কল দেখতে পান পরে কল দিবেন পরে কথা বলবেন ভেবে আর ফোন ব্যাক করা হয়নি এভাবে বেশ কয়েকদিন চলে যায় এরপর তিনি একদিন দেখতে পান আহমদের বাড়ি থেকে সেখান থেকে একটি নাম্বার থেকে ফোন আসছে এবং পাঁচ থেকে ছয়বার সেই নাম্বার থেকে ফোন এসেছে এটা দেখে তিনি কল ব্যাক করেন সালাম বিনিময়ের পরে তিনি বুঝতে পারলেন আহমাদের পরিবার থেকে কেউ ফোন দিয়েছে এবং বলছে আহমাদের বিষয়ে তারা তার সাথে কথা বলতে চান এ কারণে তাকে বাড়িতে যেতে অনুরোধ করলেন একথা শুনে সেই তালেবে ইলম ভাইটি তিনি বললেন ঠিক আছে এসার পরে তিনি আহমদের বাড়িতে আসবেন সেদিন এসার পর তিনি আহমদের বাড়িতে গেলেন কিন্তু বাড়িতে প্রবেশ করার পরেই তার মনে হচ্ছিল নিশ্চয়ই এখানে কোনো বিশেষ ঘটনা ঘটেছে চারদিকের পরিস্থিতি কেমন ভারী মনে হচ্ছে হয়তো কোনো সমস্যা হয়েছে সেখানে যাওয়ার পর আহমদের পিতার সাথে তার দেখা হলো সালাম বিনিময়ের পরে আহমদের পিতা বললেন আপনাকে কি বলবো আমি বুঝতে পারছি না আমি জানি না কিভাবে আপনাকে ধন্যবাদ দেব আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই আপনি যদি তাকে সাহায্য না করতেন তাহলে কখনোই এটা ঘটত না সেই ভাইটি অবাক হয়ে চিন্তা করলেন তিনি কী বা এমন করেছেন তিনি জিজ্ঞেস করলেন কি হয়েছে আহমদের বাবা বললেন আজ আহমদ এশার সালাত আদায় করার জন্য মসজিদে গিয়েছিল সেখানে জামাত পড়ার পর বাসায় এসে সুন্নত আদায় করার জন্য তার কক্ষে প্রবেশ করে এভাবে অনেকটা সময় চলে যায় অনেকটা সময় চলে যাওয়ার পরেও কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না তখন আমরা তার রুমে যাই আর গিয়ে এই অবস্থা দেখতে পাই চলুন আপনাকেও সেই দৃশ্য দেখাবো শার্ক বিনবাজ রহমাউল্লাহ সেই ছাত্রটি তখন আহমদের কক্ষে প্রবেশ করলেন এবং গিয়ে দেখেন আহমদ সিজদায় পড়ে আছে এবং এভাবেই সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে সেই সিজদারত অবস্থাতেই আল্লাহ তাল্লাহ তার রুহ কবজ করে নিয়েছেন প্রিয় ভাই বোনেরা এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে প্রথমত আহমাদ নিঃসন্দেহে একটি মারাত্মক গুণা একটি বিরাট গুণা কবিরা গুণা করেছিল জিনার মতো গুনাহে সে লিপ্ত হয়ে গিয়েছিল কিন্তু সেই গুনাহের পরে পরক্ষণেই তার মধ্যে অনুশোচনার বোধ জেগে ওঠে আন্তরিকভাবে তওবা ইস্তেকফার করার জন্য সে মরিয়া হয়ে ওঠে গুনাহের অনুভূতি অনুশোচনার বোধ তাকে ভেতর থেকে নিঃশেষ করে দিচ্ছিল কুরে কুরে খাচ্ছিল এরপর সত্যিকার অর্থেই আন্তরিকভাবে তওবা তার নসিব হয়েছে নিজেকে শুধরে নেয় দিনের পথে নিজেকে প্রতিষ্ঠিত করে এই কারণে আল্লাহ তালা তাকে এত সুন্দর একটি মৃত্যু দিয়েছেন তার মৃত্যু হয়েছে আল্লাহর উদ্দেশ্যে সালাতে থাকা অবস্থায় এবং সালাতের মধ্যে সবচেয়ে বিনয়ের অবস্থা সিজদারত থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে আল্লাহ তালাই তাকে এই তৌফিক দিয়েছেন আদম আলাইসাল্লামের সন্তান হিসেবে আমরা প্রত্যেকেই গুনাহগার যে যত গুনাই করি না কেন কখনোই আল্লাহ তাল্লাহ রহমত থেকে আমাদের নিরাশ হওয়া উচিত নয় আমাদের যা করা প্রয়োজন সেটা হচ্ছে গুনাহের কারণে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আল্লাহ তাল্লার কাছে তবা করা এবং নিজেদেরকে শুধরে নেওয়া একজন ব্যক্তি দুনিয়াতে যে অবস্থায় মৃত্যুবরণ করে কিয়ামতের দিন সেই অবস্থাতেই তাকে ওঠানো হবে কাজেই আহমাদের জন্য সেটা ছিল সৌভাগ্য সিজদারত অবস্থায় সে মৃত্যুবরণ করেছে এবং এই অবস্থাতেই সে আল্লাহর সামনে দাঁড়াবে কিয়ামতের দিন রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম বলেছেন আল্লাহ তালা যদি কোনো বান্দার কল্যাণ চান তখন সেই বান্দাকে আসল দান করেন সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন আসল কি জিনিস রসুলুল্লাহ সাল্লাম বললেন আল্লাহ তাল্লাহ তখন সেই বান্দাকে বিশেষ একটি ভালো কাজ করার তফিক দেন এবং সেই কাজ করা অবস্থাতেই তার উপরে মৃত্যু দিয়ে দেন আহমেদের ঘটনা থেকে আমাদের জন্য আরেকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনেই পরীক্ষা আসবে দুঃখ কষ্ট বাধা বিপত্তি এগুলো আসবে এই বিষয়গুলো আমাদের জন্য তখনই নেতিবাচক তখনই নেগেটিভ হয়ে উঠবে যখন এই দুঃখ কষ্টের কারণে আমরা আল্লাহ তাল্লার কাছ থেকে দূরে সরে যাব আল্লাহর দিন থেকে দূরে সরে যাব কিন্তু এই দুঃখগুলোকে কাজে লাগিয়ে যখন কোনো ব্যক্তি আল্লাহ তাল্লার দিকে ফিরে আসবে তখন এই দুঃখগুলো হয়ে উঠবে তার জন্য সৌভাগ্যের পরশ পাথর এগুলো হয়ে উঠবে আল্লাহর দিকে ফিরে আসার ওসিলা দুনিয়াতে আমরা যারাই নানা রকম পরীক্ষার মধ্যে আছি নানা রকম দুঃখ কষ্টের মধ্যে আছি আমাদের এই বিষয়টা সবসময় খেয়াল রাখা উচিত দুঃখ কষ্ট মানে এটা নয় যে আল্লাহ তালা আমাদেরকে শাস্তি দিচ্ছেন বরং আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দিচ্ছেন যেন আমরা আল্লাহর দিকে ফিরে আসি যেন আমরা আল্লাহ তাল্লাহর কাছ থেকেই সাহায্য চাই এবং তার ইবাদতে নিজেদেরকে আত্মনিয়োগ করি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক প্রদান করুন আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহ তাল্লাহর আনুগত্যে কাজে লাগানোর জন্য এবং সর্বোপরি আমাদেরকে একটি সুন্দর মৃত্যু দান করুন আল্লাহুম্মা ইনিয়াস আলুকা হুসনুল খাতিমা হে আল্লাহ আপনি আমাদেরকে একটি সুন্দর মৃত্যু দান করুন ওসল্লাহ তালা আলা সঈদিন মোহাম্মদ ওয়ালা আলহি ওসহবিহি ওসাল্লাম আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন রেইনডস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg 2015